আল্লাহ রবুল্লা আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সরল পথ সেরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়েছেন বা দিক নির্দেশনা দিয়েছেন এবং সালাম ওপর যার নিয়ে আদর্শই হচ্ছে সেরাতে সেটি হচ্ছে সালাফি মতাদর্শ সেটা হচ্ছে সালাফদের অনুসরণ অনুসরণ এবং তার কেরাম তাবেইন তাবা তাবেইন রদি আল্লাহ তালাহজমাইন তাদের অনুসরণ হচ্ছে সালাফি মতাদর্শ আমাদের ধারাবাহিক মানহাজের আলোচনা এই বছরে চলে আসছে দীর্ঘ সময় ধরে আজকে পর্ব নম্বর উনত্রিশ বিষয়বস্তু হচ্ছে আমরা যেমন ধারাবাহিক চলে আসছি শেখ আল্লাহ সাল ফাজান হাফিজ তালার প্রশ্ন উত্তর থেকে আজকের বিশেষ করে বিষয়বস্তু হচ্ছে সালাফি মানহাজ বা সালাফে সলেহিনের মানহাজ আঁকড়ে ধরার ক্ষেত্রে শরীয়তে নীতিমালা বেশ কিছু নীতিমালা কায়দা কানুন রয়েছে যার মাধ্যমে একজন মুসলিম সালাফি মানহাজ বা সালাফে সলেহিনের রসুল্লাহাম সাহাবাইকে রাম তাবিন তাবা তাবেইন তাদের মতাদর্শকে আঁকড়ে ধরে থাকতে পারবে এবং আঁকড়ে ধরে আছে কি না এটা বোঝা যাবে তার আগে ছোট্ট একটি আলোচনা প্রশ্ন নম্বর একশো বারোতে উল্লেখ করেছেন প্রশ্নকারী প্রশ্ন করছেন শেখ সালে ফৌজান হাফজ আল্লাহ তালাকেও যে সন্ন্যতের বড় মর্যাদা রয়েছে এবং সন্ন্যতের যারা অনসারী বা আহলে সন্ন্যত জামাত কোরআন সন্ন্যার আলেম যারা তাদের বড় মর্যাদা রয়েছে এবং এই সন্ন্যত সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার অনুযায়ী আমল করা সন্ন্যতের পাবন হওয়া আর শির বেদার থেকে মুক্ত হওয়া এর বড়ই গুরুত্ব রয়েছে এই মর্মে যদি আমাদেরকে কিছু উপদেশ দিতেন তখন শেখ সালে ফৌজান সংক্ষিপ্ত একটি উপদেশ দিচ্ছেন বলছেন বেহি আন ফুসানা তালা প্রথম যেই ওসিয়ত বা উপদেশ করব আমরা নিজেদেরকে এবং আমাদের ভাইদেরকে একজন মুসলিম অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে নিজেকে উপদেশ দেবে ওসি নফসি ওয়াইয়াকুম আজকালকার দেখবেন আরো আলেমরা আমি নিজেকে প্রথম ওসিয়ত করছি বা উপদেশ দিচ্ছি কারণ আপনাকে নিজেকে বাঁচানো এটা অন্যকে বাঁচানোর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভালো হওয়াটা অন্যের ভালো হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার সংশোধন আপনার জাহান্নাম থেকে বাঁচা আপনার জান্নাতে যাওয়া আপনার কাছে অন্যের জান্নাতে যাওয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে ঠিক তেমনি আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সুতরাং প্রথম আমরা নিজেদেরকে উপদেশ দিচ্ছি আর আমাদের মুসলিম ভাই বোনদেরকে উপদেশ দিচ্ছি কিসের সেটা হচ্ছে তাকু আল্লাহ তালা মহান আল্লাহর ভয় ভীতি আল্লাহর ভয়ে ভালো কাজ করা আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা এ হচ্ছে তাকু আল্লাহ কোরআন একাডেমি কত আয়াত রয়েছে ইত্তাকুল্লাহ ইত্তাকিল্লা জি আর শুধু এই ভাষা দিয়ে নয় বিভিন্ন ভাষা দিয়ে তাকুয়ার ফজিল তাকুয়ার ফলাফল তাকুয়ার উপকারিতা আল্লাহ জি বহু রয়েছে সমস্ত মানব জাতিকে আগের পরের সবাইকে আল্লাহ রাবুল আলমিনের ওসিয়ত হচ্ছে চতুর্থ জাতিকে আমি আসমানি কিতাব দিয়েছি তোমাদের পূর্বে তাদেরকে এবং ওয়াইয়াকুম তোমাদেরকেও ওসিয়ত করছি উপদেশ দিচ্ছি আনিত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয়ের ভিত্তিতে যে কাজগুলি হবে সেগুলি হচ্ছে এবাদত আর দুনিয়ার কোন গরজে ভালো কিছু কাজ হলে সেটা এবাদত নাই সেটা এবাদত নয় তাতে কোনো সব পাবেন না সমাজের ভয়ে মানুষ পাপে যায় না শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে সেই জন্য মদ খাই না ধূমপান করে না জর্দা খাই না এমন কোনো স্বভাবের কাজ নেই কিন্তু আল্লাহর ভয় এগুলি নোংরা জিনিস খাবা এস নোংরা হারাম সেই জন্য আল্লাহর ভয়ে বাঁচছি জাহান্নামের ভয়ে বাঁচছি এগুলো থেকে এটা হচ্ছে তাকুয়াল্লাহ এটা হচ্ছে এবাদত সমাজের মহিলারা পর্দা করে বোরকা পরে মুসলিম সমাজে বাস করি যেমন সৌদি আরবে বিনা বোরকাতে শাড়ি পরে কোনো মহিলা বেরোইতে পারবে না সেই জন্য বোরখা পরা কোনো ইবাদত নাই কোনো ইবাদত নাই আদাত একটি অভ্যাস ট্রেডিশন কিন্তু আল্লাহর ভয়ে যে হেজাবটা পড়া হয় পর্দা করা হবে সেটা হচ্ছে এবাদত এবাদত সেটা তখন আল্লাহ তালা মোহন আল্লাহকে ভয় করা দ্বিতীয় যে উপদেশ দেবো সেটা হচ্ছে অতামাসুক বিমান হাজি সালাফি সালেহ সালাফি সালেহিনের আদর্শকে আঁকড়ে ধরা সালাফে সালেহীন বারবার করে এর আগে বলেছি এই তিনটি যে স্বর্ণযুগ খাইরুল করুন নবী সাল্লা সাল্লাম বলেছেন এই যুগের লোকেরা রসুল্লাহ সাল্লামের পরে সাহবাহিকেরামদের যুগ রদি আল্লাহ আজমাই তাবিনদের যুগ রাহমুল্লাহ জামিয়ান তাবা তাবিনের যুগ রাহমুল্লাহ জামিয়ান আরে তাবা তাবিনের যুগেই চার ইমাম এসছেন ইমাম আবু হানিফা রহমহল্লা ইমাম শাফি রহমহল্লা ইমাম মালিক রহমহল্লা ইমাম আহমদ রহমহল্লা এছাড়া আইমাই মহাদ্দেসিন যারা ইমাম বোখারি থেকে শুরু করে সমস্ত আইমা প্রায় কতবস্তিত্তার আইমা সব এই এই যুগগুলিতে চলে পর্যন্ত তো এই যুগটা ছিল যুগ এই যুগের মুসলিমদের আদর্শ মুসলিমদের অনুসরণ করা বেদাতিদের নয় তখনও কিছু অল্প স্বল্প বেদাতি বেরিয়েছিল তাবেইনদের যুগ তাবা তাবেনের যুগ তাদের নয় তার আদর্শ নয় এরা হচ্ছে সালাফে সলে এমন সালাফ যারা সলে নেক তাদের মানহাজকে মতাদর্শকে আঁকড়ে ধরার উপদেশ দিচ্ছি যখন তাদের আপনি মানহাজকে আদর্শকে আঁকড়ে ধরবেন তাহলে তাদের বিপরীত পথে যারা গিয়েছে তারা হচ্ছে মুবতাদিয়া বেদাতি এবং তাদের কর্মকাণ্ডগুলি হচ্ছে বেদাতি কর্মকাণ্ড শুধু বেদাত থেকে এবং বেদাতি থেকে বেঁচে থাকবেন বলছেন আর সতর্ক সাবধান করছি উপদেশ দিচ্ছি যে সাবধান থাকুন বেদাত থেকে এবং বেদাতি থেকে খাওয়ারেজ থেকে খারেজি চরমপন্থী ওইরকমের অফিস থেকে শিয়ার অফিস থেকে মাজারপন্থীদের থেকে সুফিদের থেকে যারা ধর্মকে বিকৃত করেছে জি এবং সহি আকিদা আর তার পরিপন্থী বিষয়গুলি লেখাপড়া করা চর্চা করার প্রতি গুরুত্ব আরোপ করা বা গুরুত্ব দেওয়ার উপদেশ দিচ্ছি তাহলে তৃতীয় উপদেশ হচ্ছে যে সহি আকিদা জানবেন আর সহি আকিদার পরিপন্থী বিষয়গুলি জানবেন আপনি আর এর উপর আপনি গুরুত্ব দেবেন আকিদার গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি আপনার জীবনে গুরুত্ব পাবে আপনার আকিদে ধর্মীয় বিশ্বাস এবাদতের আগে আখলাকিয়াতের আগে হালাল হারামের আগে হ্যাঁ জায়েজ না জায়েজের আগে এগুলোও গুরুত্বপূর্ণ কিন্তু এর চাইতে বেশি প্রথম যে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আকিদা সহি আকিদা শিখতে হবে বিশ্বাস করতে হবে ওই অনুযায়ী আমল করতে হবে সেদিকে দাওয়াত দিতে হবে আর যেগুলি সহিদা বিরোধী যে বিষয়গুলি শির বিদাত পরিপন্থী ভ্রান্ত যেগুলি আকিদা সেগুলি থেকে সেগুলিকেও জানতে হবে বাঁচার জন্য এবং সেগুলি থেকে নিজে বাঁচতে হবে নিজের পরিবারকে বাঁচাতে হবে নিজের সমাজকে বাঁচাতে হবে আর সেগুলি থেকে মানুষকে সতর্ক করার দাওয়াত দিতে হবে আকিদা সেই আকিদা হচ্ছে কেবলার মতো সেই আকিদা হচ্ছে কিবলার মতো কেবলা ঠিক আছে তাহলে আপনি দুই রাকাতও যদি নামাজ পড়েন ওটা কবুল হয় আর কেবলার আপনি গরজি করলেন না জানারই চেষ্টা করলেন না কোন একদিকে নামাজ পড়লে হয় সারা রাতও যদি তাহাজুদ পড়েন এক তো কবুল হবে না ঠিক ওই রকম আকিদা ঠিক না থাকলে বাকি কবুল হবে না জি তহিদ হচ্ছে তাহারাতের মতো পবিত্রতা অজু গোসল আর শির্ক হচ্ছে হাদাসের মতো না পাখি বেউজু হয়ে যাও হাদাস আকবর না হাদাস আস্ত শিরকে আকবর হচ্ছে হাদাস আকবর যদি আপনার উজু ছিল গোসল ছিল আর তারপরে স্বপ্নদোষ হয়ে গেল তাহলে আপনার হাদাস আকবর হয়েছে ওই রকম যে বড় শিরক তার হাদাস আকবর হাদাস আকবর হইলে কোনো এবাদত বন্দী কবলে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল না করবেন ঠিক ওই রকম যে শিরকে আকবর করে তার কোনো আমলই থাকবে না সব আমল ধ্বংস হয়ে যাবে লাইন আসরাক্তা লাই আহবাতার না আমলুক ওয়াল্লাহ আশরাকু লাহাবে তানু আমার সব ধ্বংস হয়ে যাবে বিদাত যদি থাকে যে আমলে বিদাত থাকবে সে আমল ধ্বংস হয়ে যাবে হাদা সাহসার যেমন থাকলে উজু নেই তাহলে বিনা উজুতে যে এবাদতগুলি করা যায় না সালাদ করা যায় না করার স্পর্শ করা যায় না তফ করা যায় না করা যাবে না ঠিক ওই রকম চার নম্বর উপদেশ হচ্ছে যে এমন অলামাদের কাছ থেকে আপনি দিন গ্রহণ করবেন যারা তাদের এলমের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে নির্ভরযোগ্য তাদের উপর নির্ভর করা যেতে পারে আস্থা করা যেতে পারে যে তারা তাদের এলম হচ্ছে কোরআন সন্ন্যার এলম আর তাদের আকিদা হচ্ছে কোরআন সন্না ভিত্তিক আকিদা সেই আকিদা তাদের আকিদাতে শির্ক নেই বেদাত নেই তাহলে যেই সে আলেম আর যেই সে বক্তা যেই সে একটা ইসলামিক বই উঠিয়ে নিলেন আর পড়তে শুরু করলেন যে ইসলামিক বই না না না উঠেই না আপনি শিরকে ডুবে যাবেন বেদাতে ডুবে যান ইসলামী বই বই পুস্তকের নামে যে কত সিরকি আর বেদাতি বই আছে তো আল্লাহ ভালো জানে আল্লাহ হেফাজত করে বেদাতে ভরা সিরকি ভরা হাজরমিন দোয়াতে সু আর যারা মন্দ দায়ী দোয়া তো সু মানে হকের দায়ী দেয় ভ্রান্ত পথের দায়ী শির্কের দিকে আহ্বান করে মাসারের দিকে আহ্বান করে বেদাঁতের দিকে আহ্বান করে মেলাদ কেয়ামের দিকে আহ্বান করে এরকম বহু যে বেদাতগুলি রয়েছে মুসলিম সমাজে ছড়িয়ে আছে জি সুফি ইজমের দিকে আহ্বান করে হচ্ছে দোয়া তো সু মন্দ আলে যারা হকের সাথে বাতিলকে মিশিয়ে দেয় সব কথা বাতিল হয় না সব কথা বাতিল তো কেউ নেবেন সব কথা যদি বাতিল হয় তো কেউ তো নেবে না ও জানবে যে তো ধর্মই না একজন মুসলিম যার দিনে ইসলামে বিশ্বাস আছে নাস্তিকের কথা নেবে কেউ নেবে না নাস্তিককে হ্যাঁ, ধর্মের প্রতিনিধি হিসাবে এক পার্সেন্টও মানবে না কারণ জানি যে নাস্তিকের সবগুলি খারাপ একটিও ইসলামে ভালো কথা না শুরু থেকে শেষ পর্যন্ত তাই না এটা বেদিনের কাছ থেকে নেবে না কিন্তু যারা ধর্মীয় পোশাক পরে আছে ধর্মীয় রঙে যারা রঙে আছে এই যে বেদাতি দলগুলি যা আছে ময়দানে বারবার করে সে নামগুলি নিতে চাইছে না মাঠে ময়দানে ফিল্ডে আপনি যে বেদাতি দলগুলি দেখবেন এদের কিছু চমৎকার কথা আছে হ্যাঁ তারপরে কিছু ভালো ভালো দিকও আছে হ্যাঁ আর তাতে কারো শির ঘর আছে কারো বিদাত ঘর আছে কারো গণতন্ত্রের মতো কুফরি ইসলামের নামে ভরা আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ভাঙচুর করা আর মানুষ মারা যদি তাদের বিরোধী কেউ মারে তাহলে ওটা জিহাদ হয়ে গেল জি হ্যাঁ এই যে গুমরাহিগুলো আছে তাদের চরমপন্থা তাদের চরমপন্থা মুসলিম ফাঁসে গুনাগার যদি শাসক ফাঁসে গুনাগার হয় তাহলে তাকে তাগুতের টাইটেল হ্যাঁ, দেওয়া জি হ্যাঁ এগুলি হচ্ছে এই গুমরাদের কাজ তো এর ভালো কথার মাঝখানে এই বিষগুলি ঢুকা আছে তাই বলছেন যে যারা বাতিলপন্থী দায়ী গুমরা দায়ী তাদের থেকে সতর্ক সাবধান থাকবেন যারা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করে ওয়াক্তমুন আল হাক্কা ওয়াহম আলামুন আর জেনে শুনে সত্যকে গোপন করে সত্যকে গোপন করে হককে বাতিলের সাথে মিশাই দেখো আল্লাহ কোরআনে গণতন্ত্রের কথা বলেছেন উজুবিল্লাহ কোরআনে বলে আল্লাহ সুরার কথা বলছে গণতন্ত্র সুরা মানে যোগ্য লোকদের সিলেকশন আর গণতন্ত্র মানে হচ্ছে একটা চামার আর একটা অলিউল্লাহ একটা নিকৃষ্ট ব্যক্তি সমাজের আর একটা সবচেয়ে ভালো ব্যক্তি সমান সুরা হইল আলেম হয়ে এই কথাগুলি বলছে তার কাছ থেকে ধোকা খাবে মানুষ কিন্তু যারা দুনিয়ার রাজনৈতিক দল তাদের থেকে ধোকা খাবে না কেউ কারণ ও জানছে যে এরা ইসলামের প্রতিনিধি নয় নাম বলার দরকার আছে যেসব দুনিয়াবী রাজনীতি করছে ধর্মের রঙের রঞ্জিত নয় তাদের রাজনীতিটা ধর্মীয় রাজনীতি নয় তাদেরকে কেউ ইসলামের প্রতিনিধি মনে করবে কেউ মনে করবে না যারা ইসলামের প্রতিনিধি নয় জি কিন্তু যারা ইসলামের নামে এসব করছে তাদের কাছে এসে তো ধোকা খেয়ে যাচ্ছে তো এদের ভালো ভালো কথা এরা তো হচ্ছে কোরআনী আইন আমরা দেশে বাস্তবায়ন করতে চাই কত সুন্দর কথা এত সুন্দর কথা কোরআনের কথা কিন্তু এখানে যে হকের সাথে বাতিল মিশানো আছে যে হ্যাঁ আসল উদ্দেশ্য এটা না আসল উদ্দেশ্য হচ্ছে যে এই পথে মুসলিমদের আবেগকে কাজ লাগিয়ে নিজের ভোগবিলাসের সামগ্রী সঞ্চয় করা তহিদ প্রতিষ্ঠা করা মুখ্য উদ্দেশ্য নয় শির্ক বেদাতের উৎখাত করা মুখ্য উদ্দেশ্য নাই বরং শির্ক বেদাতের সাথে সমঝোতা হতে পারে তাদের বৃহৎ স্বার্থের জন্য সেটা হচ্ছে ক্ষমতায় পৌঁছা আমাদেরকে কোন রকম ক্ষমতায় পৌঁছা দেন আমাদের ঐক্য আমাদের সাথে সবার ঐক্য হতে পারে আমরা শিয়ার সাথে ঐক্য করতে চাই মাজারপন্থীদের সাথে ঐক্য করতে চাই ঐক্যের ভিত্তি কিছুই নেই ঐক্যের ভিত্তি তহিদও না সুন্নাত না হ্যাঁ আর সিরকের বিরুদ্ধে না বিদাতের বিরুদ্ধেও না আর কোরআন সন্ন্যাকে আঁকড়ে ধরাও না এগুলো কিছুই না তাদের কাছে আমাদের আমরা যে টার্গেটটা করেছি সেখানে আমাদেরকে পৌঁছার সুযোগ করে দেন আপনারা হ্যাঁ না না বড়ই ধোকা এরা দিচ্ছে ধোকা প্রতারণার শিকার হচ্ছে এদের থেকে দুনিয়ার যারা রাজনীতি করছে তাদের থেকে কেউ প্রতারণার শিকার হবে না সবাই জানে যারা দুনিয়াদার এরা পেটের জন্য রাজনীতি করছে কিন্তু এদেরকে যে না এরা ধর্মের জন্য আল্লাহর জন্য রাজনীতি করছে গণতন্ত্র রাজনীতি করছে আর হচ্ছে আল্লাহর জন্য রাজনীতি করছে জেনে শুনে তারা হককে গোপন করে যারা জেনে শুনে হককে গোপন করে তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে কারণ ইহুদিরা জানত আর সত্যকে গোপন করতো ওয়াহাজি সেফাতুল ইহুদ ভাষ্যকার বলছেন যাদেরকে আল্লাহ মকদুব আলিহিম জেনে শুনে সত্যকে গোপন করেছে সেজন্য আল্লাহর গজব তাদের রয়েছে আবির জাহালা অথবা কিছু মূর্খ আছে আল হক যারা হকের দাবিদার ওহমলাফন কিন্তু হক জানে না অজ্ঞ হক থেকে এদের মধ্যে খ্রিস্টানদের গুণ রয়েছে

বিপর্যয় সৃষ্টি করছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ক্ষয়ক্ষতি করছে জি আল্লাহ আলী উত্তফিক এই ছিল শেখ সরুল ফজারের উপদেশ এখানে আল্লাহ নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলের সালাফি দাওয়াত সম্পর্কে কোরআন সন্ন্যার দাওয়াত সম্পর্কে মূল্যবান দু একটি কথা আছে শুনিয়ে দেওয়া ভালো হবে তিনি বলছেন সালাফি দাওয়াত সমস্ত রকমের দলাদলির বিরোধী দলীয় গোড়ামি দলাদলি দলের দিকে টানা বিকুল্য আসকাল যত রকমের দলাদলি হোক না কেন অসবাব জিদ্দা আর এর কারণ সালাফি দাওয়াত সমস্ত গ্রুপিং আর দলীয়করণ আর দলের দিকে আহ্বান এগুলোর বিরোধী কেন যে বিষয়টি এগুলোর বিরোধী কেন এই জন্য যে বিষয়টি স্পষ্ট সেটা হচ্ছে আদাওয়া সালাফে তান্তামিয়া শখসের মাসুম ওহরসুল্লাহ রসুল্লাহ সাল্লাম সালাফি দাওয়াতের সম্পৃক্ততা হচ্ছে এমন এক ব্যক্তিত্বের সাথে যিনি হচ্ছেন মাসুম নিষ্পাপ এমন ব্যক্তির সাথে যিনি হচ্ছেন মাসুম তাকে আল্লাহ ভুলের ওপর কখনো রাখবেন না রাখেননি মাসুম মানে হোয়া রসুল্লাহ তিনি হচ্ছেন রসুল্লাহ সালাফি দাওয়াতের সম্পর্ক হচ্ছে কার সাথে সাথে আদর্শ সাথে সাথে মিলে তাহলে এটাই হচ্ছে আদর্শ কারণ তারা ওই আসল দিনটার উপর ছিলেন যেই দিনের উপর উল্লাহ ছেড়ে গেছেন পরে লোকেরা ভেজাল ঢুকিয়েছে কিন্তু আসল দিনটা হচ্ছে খাঁটি দিন সাহাবাই কেরামদের যুগে যে দিনটা ছিল যে অবস্থায় রসুল উল্লাহ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সমান খারা যান দাওয়াতে হাওলাই সুতরাং এই দাওয়াত থেকে সালাফি দাওয়াত থেকে কেউ যদি বেরিয়ে যায় লানোসাম্মি বিয়ানহ সালাফি তাহলে সে সালাফি দাবি করলে সালাফি হয় না আজকাল দুনিয়ার ঘরে যে অনেকেই হ্যাঁ, ছুপা সালাফি ছুপা রুস্তুম সালাফি নয় হ্যাঁ, প্রকাশ করে যে সালাফি খালাফি কিন্তু বলে যে আমরা আর কিছু লোকেরা আল্লাহ ভেদাত করে সামান্য কিছু শিখে মনে করে যে না না না এই যে দেখো সহি কথা বলেছে এই যে মিলাদের বিরুদ্ধে বলেছে আর মিলাদের বিরুদ্ধে বলেছে নাওয়াইতুর বিরুদ্ধে বলছে না মিলাদের বিরুদ্ধে বলছে কিন্তু তোমার তো গণতন্ত্রের বিরুদ্ধে বলছে না গণতন্ত্রের অংশ নিয়ে মনে করছে এটা দিয়ে ইসলাম কায়েম করবে আম্মাল আহজাবুল ওখরা ফায়ান্তামুনা এল আশকাসিন মাসুমিন পক্ষান্তরে সালাফি দাওয়াত ছাড়া সালাফি মানহাজের অনসারী ছাড়া অন্যান্য যে দলগুলি রয়েছে সেগুলির সম্পর্ক হচ্ছে এমন সব ব্যক্তির সাথে যারা মাসুম নয় যারা ভুলের ঊর্ধ্বে নয় যারা সারা জীবন ভুলের উপর থেকে যেতে পারে তাদের সংশোধনের জন্য কখনো জিব্রাইল আসেনি আর আসবে না উদাহরণস্বরূপ আমি যদি একটা ভুল করি সেই ভুলটা জরুরি নয় যে আমার সংশোধন হয়ে যাবে হইতেও পারে কখন হয়তো সহিটা জানতে পারলাম কোনোভাবে নিজেই পড়াশোনা করে অথবা কেউ আমাকে সতর্ক করে দিল আর সেটা মেনে নিলাম সুতরাং সংশোধন হয়ে গেলাম আর যদি এইরকম কোনো সুযোগ সুবিধা না পাই তাহলে আমি সারা জীবন ভুলের ওপরে থেকে গেলাম হতে পারে কিনা তাহলে আমি মাসুম নই গাইর মাসুম আমি মাসুম নই আমার কথা মাসুমের ভুলের উর্ধে নয় এইরকমই অন্য অন্য সমস্ত মানুষ আম্বিয়া রসুলগঞ্জ ছাড়া যে কোনো মানুষের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে ভুল হয়েছে কারো কম কারো বেশি কারো ফিখি মাসাইলে ভুল হয়েছে কারো আকিদে ভুল হয়েছে আকিদের ক্ষেত্রে ছাড়া দেওয়া যায় না ফিখি মাসাইল সন্ন্যত মুস্তাহাবের ব্যাপার সবার আছে সেই সংকীর্ণতা রাখবেন না গোড়ামি রাখবেন না কিন্তু সহিটা জানার চেষ্টা করবেন এবং সহিটা মানার চেষ্টা করবেন যেটা আপনার কাছে সহি শুদ্ধ সঠিক বলে প্রমাণিত হয়েছে সেটার প্রতি আমল করার চেষ্টা করবেন সেদিকে দাওয়াত দিবেন লুকিয়ে রাখবেন না আবার তো তিনি তাই বলছেন যে অন্যান্য যতগুলি দল রয়েছে এগুলি সম্পর্ক কার সাথে এমন ব্যক্তিদের সাথে যারা মাসুম নয় ইখওয়ানুল মুসলিমিনের সম্পর্ক হাসানুল বান্নার সাথে তাই না তবলি জামাতের সম্পর্ক মৌলানা ইলিয়াসের সাথে নকশবন্দি সিলসিলার সম্পর্ক নকশবন্দির সাথে একজন সুফি ইমাম তার সাথে চিস্তিয়া তরিকার সম্পর্ক হচ্ছে খাজামুদ্দিন চিস্তির সাথে কাদেরিয়া তরিকার সম্পর্ক হচ্ছে আব্দুল কাদের জিলানির সাথে আব্দুল কাদের থেকে কাদের এইভাবে এইভাবে যত্ন নেবেন আপনি বুঝে নিতে পারেন আপনি জামাত ইসলামের সম্পর্ক হচ্ছে মৌলানা মদুদির সাথে হাদিস হারাজ এইভাবে এমন ব্যক্তিদের সাথে সম্পর্ক এই দলগুলির বা এই ফিরগাগুলির যারা মাসুম নাই ভুলের ঊর্ধ্বে না বরং আকিদাতে ভুল আছে অধিকাংশের পক্ষান্তরে সালাফি দাওয়াত হচ্ছে এমন একটা দাওয়াত যে এই দাওয়াতের সম্পর্ক কার সাথে মাসুম ব্যক্তিত্বের সাথে যিনি মাসুম যিনি ভুলের ঊর্ধ্বে তার ভুল হয়নি আর যদি কোথাও সম্ভাবনা দেখা গেছে জিবুর আলী ইসলাম সাথে সাথে ওহি নিয়ে এসছেন জি হাওয়া নিজের কোনো কথা বলেনি আমরা আমি এটাকে ঠিক বলে দিলাম আমার হাওয়া থেকে আমার মন চাইছে এটাকে ঠিক বলে দিল কিন্তু নবী সাম এভাবে কথা বলতেন না ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা ওহি আসলেই কথা বলতেন মাসুম তারপরে এই আদর্শ পুরোপুরি মেনেছেন সাহাবাই কেরামগঞ্জ যারা হচ্ছে সালাবদের প্রথম সারি তাবেইন এজাম তাবা তাবেইন রহমাহুল্লাহ জমিয়ান সুতরাং এই জামাত রসুল্লাহামের পরে সাহাবাই কেরামদের জামাত তাবেইনদের জামাত তাবা তাবিনের জামাত তারা মাসুম এই উম্মত এই উম্মত মাসুম আর ওই যুগে ইখতলাফ কম ছিল ফিরকাবাজি কম ছিল আকিদার বিভ্রান্তি কম ছিল তেহাত্তর দল হয়ে যায়নি তখন আর এখন তো দলের অভাব নেই জি হ্যাঁ তারপরে বলছেন আলবানী রহমাল্লাহ মানে দা সালাফিয়া কেউ যদি নিজে সালাফি বলে দাবি করে আর সালাফি মতাদর্শ হচ্ছে ওয়াহি আল কিতাব অসন্না সেটা হচ্ছে আল কিতাব সন্না কোরআন এবং সহিসুন্না মেনে চালা যদি কেউ দাবি করে যে আমি সালাফদের অনসারী সালাফি মতাদর্শে বিশ্বাসী এবং তার অনুসারী তাহলে সালাফ তার জন্য সালাফদের পথে চলা আবশ্যক সালাফদের পথে চললেই সে সালাফি হতে পারবে সাহাবাই কেরামদের পথে চলতে হবে আল ইসমুল্লাহনি আন হাকিকাতিল মোসাম্মা না হলে নাম আসল মর্মকে পরিবর্তন করতে পারে না শুধু নামে কিছু যায় আসে না নাম দিলেন খুব চমৎকার নাম আহলুসন্নাতে অল জামা আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের রেজবি বেরলিদের নাম কি এর ভালো নাম আর কি হতে পারে মানে যাদের মধ্যে বেদাত নেই এটাই না আর ওয়াল জামাত মানে মানে সাহাবা সাহাবাই কেরমদের জামাতের অনুসারী জি হ্যাঁ না যারা সবচেয়ে বেশি শির বিদাত করে কবর মাজার পূজা করে আর তাদের শিরকি বিদাতি আকিদা বেরেলুবি ভারত উপমহাদেশের তারা এই চমৎকার নামটি নিয়েছে নাম কোনো কাজে আসবে না বরং যার আহলুসনাত আল জামাত সমস্ত আহলুসনাত আল জামাতকে তারা বলছে জঘন্য কাফের আউজবিল্লা ফিরে এরা ফার্স্ট যতগুলি ফিরকে আছে বিদাতি ফিরকার মধ্যে কাফির বলে ফতুয়াবাজি করতে বেরা ফার্স্ট বাংলাদেশে দেখেন কিভাবে জনপুরি হ্যাঁ ঢালাহারে কাফের হ্যাঁ এই যে এগুলো হচ্ছে বেদাতিদের লক্ষণ মানুষকে কাফের বলা আমল যার কারো যদি কুফর হয় তারপরেও কাফের বলা অত সহজ নাই ওর কিছু কায়দা কানুন রয়েছে নীতিমালা রয়েছে তো এগুলো হচ্ছে লক্ষণ কিসের এগুলি হচ্ছে এরা নামে আহলে সন্ন্যাত নামটা চমৎকার কিন্তু নাম কাজে আসবে না ওই রকমই আজকাল বেশ কিছু বক্তা বেরিয়েছে যারা সালাফিদেরকে ধোকা দিচ্ছে কিন্তু আসলে সেই সব বক্তারা সালাফি নয় তাদের থেকে সতর্ক সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে তাদের থেকে এলেম নেওয়া যায়জি নয় আমাদের আলোচনার আসল বিষয়বস্তু কিন্তু বাকি আছে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা ছিল তা একটু বিস্তারিত করলাম আলোচনা বলেছিলাম যে একশো তেরো নম্বর প্রশ্ন প্রশ্ন থেকে পড়ে শোনাই মাহিয়া আশার বেহাল মুসলিম বেমানহাজি মানহাজকে আঁকড়ে ধরা এবং তার পাবন্দি করা প্রতি একজন মুসলিম যে যত্নবান হবে এর জন্য নীতিমালা কি যে নীতিমালাগুলি সামনে রাখলে সে অনুধাবন করতে পারবে যে আমি সালাফি মতাদর্শের বা সালাফে সালেহিনের মানহাজের অনুসারী সালাফে সালেহিনের মানহাজ কি আমি ধরে আছি এবং তার থেকে আমি উল্টো পথে চলি না ওয়াদামুল এনহেরা ফানহু ওয়া তাস্তর বিল মানাহিজের দাখিলাতিল মুনহারিফা আর যাতে করে যেসব ভ্রান্ত মতাদর্শগুলি ইসলামে ঢুকে পড়েছে সেগুলি থেকে বাঁচতে পারে বা সেগুলি থেকে প্রভাবিত না হয় এর জন্য নীতিমালা কিছু বলে দেবেন কি শেখ সালের ফৌজান এখানে তিনটি নীতিমালা উল্লেখ করেছেন তিনটি নীতিমালা উল্লেখ করেছেন সংক্ষেপে নীতিমালাগুলি বলি তিনি বলছেন আদাবে ইয়া শরীয়তি নীতিমালা হচ্ছে যেমন তিনি বলতে চাইছেন সামনে বলছে তুফামের মজু মাসাবাকাল কালাম ফিহে এর আগে যে আলোচনাগুলি হয়েছে সেগুলি থেকে বোঝার চেষ্টা করবেন বাকি কথা হলো যে এখন শুনুন এইভাবে আউ্লান প্রথমত প্রথমত বেআইয়ারজাল ইনসান এল আহলিল এলম অল যারা আহলে এলম আলেম ওলামা যারা দক্ষ আলেম কোরআন সুন্নার আলেম তাদের দিকে ফিরে আসবেন মানে তাদের কাছ থেকে এলেম হাসিল করবেন তাদের কাছ থেকে দিনই সমস্যার সমাধান নেবেন দিনের ফতুয়া মাসাইল তাদের কাছ থেকে নেবেন দিনের সহি আকিদা না ভুল এটা তাদের কাছ থেকে নির্ণয় করবেন নিজে কিতাব পড়ে আপনি মনে করবেন না যে আমি অনেক কিছু জেনে গেছি শুধু কিতাব পড়ে আলেম হওয়া যায় না বা কিতাব পড়ে জ্ঞানী হওয়া যায় না বরং তাতে বিভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে আপনি আপনার মতো বুঝ বুঝেছেন কিন্তু ভুল বুঝেছেন আর সাধারণ যেগুলো আমাদের দেশি আলেম সাধারণ আলেম তাদের কাছ থেকে শিখলে তেমন কিছু শিখতে পারবেন না ভালো আলেমদের কাছ থেকে শিখতে হবে কোরআন সন্ন্যার আলেম যাদের কাছে দলিল আছে কোরআন আলেমকে যে দলিল বলতে পারে যে কাল আল্লাহ কালা রসুল আল্লাহ বলেছেন তার রসুল সাল্লাহ বলেছেন এই আয়াতে আছে এই হাদিসে আছে এইভাবে যা বলতে পারবে ইমাম আবু ফাহিম আল্লাহ কথা বলেছেন ও খুজু মিনহাইসু আখাজু তোমরা সেখান থেকে নিও যেখান থেকে ফোকাহারা ওলামারা নিয়েছে আমি নিয়েছি আর অন্য অন্যরা নিয়েছে তাহলে বোঝা যাচ্ছে কোনখান থেকে নিতে হবে উৎস হচ্ছে ওহি ওহি আর ওহি হচ্ছে আল কোরআন কোরআন সন্না থেকে নিতে হবে এটা হচ্ছে সমস্ত আইনমাকরামদের শিক্ষা জি তাদের দিকে ফিরে আসবে আলেমের কাছে ফিরে আসে মানে তাদের কাছ থেকে এলএম শিখবে তাদের কাছ থেকে এলএম শিখবে এবং তাদের কাছে পরামর্শ নেবে ওই বিষয়গুলিতে যেগুলি তার ভিতরে ঘুরপাক খাচ্ছে সমস্যা নতুন নতুন যেসব সমস্যাগুলি আজকাল তো আরো ফেতনার যুগ প্রতিদিন কোন একটা সমস্যা আসতে আছে আর দিলেন একটা স্ট্যাটাস সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অথবা আপনার কোন একটা মজলিসে বসে দিলেন একটা মন্তব্য করে না ভাই আলেমদের কাছ থেকে পরামর্শ করেন যে এই যে নতুন সমস্যা এই সম্পর্কে কোরআন সন্না কি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তার আগে আকিদার ক্ষেত্রে যে বিভ্রান্তি রয়েছে সেই ক্ষেত্রে মাসলাম সাহেলের ক্ষেত্রে শরীয়তের হালাল হারামের ক্ষেত্রে নতুন একটা ফতোয়া পেলেন আপনার জন্য সুবিধাজনক হইলে ওইটাই নিয়ে দৌড় দিলেন না না না এটা গোমরাই আপনি সুবিধাবাদী মুসলিম দেখছেন যে একটা নতুন ফতোয়া দিয়েছে তাহলে আপনাকে সেই ক্ষেত্রে কি করতে হবে ভালো আলেমদের কাছে ফিরে আসতে হবে প্রত্যাবর্তন করতে হবে সেদিকে ওলুল ওলিল আমার মেনকুম তারাই কোরআন শোনা আলেমদের কাছ থেকে কাছে ফিরে আসতে হবে উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে যেমন কিছু কিছু আলেম অমুসলিম দেশে সুদকে হালাল করেছে আপনার কাছে ওইরকম একটা আর্টিকেল চলে আসলো যে অমুসলিম দেখে সুদ খাওয়া যায় কি বলবেন কাজ হয়ে গেছে তাহলে তো অসুবিধা নেই সুদি কারবার করতে অসুবিধা নেই সুদের উপর বাড়িঘর কিনতে অসুবিধা নেই পশ্চিমা দেশে যেমন করছে সুদের ওপর আপনার সুদি ব্যাংকে টাকা রেখে ফিক্সড ডিপোজিট করে বসে বসে বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাইলাম আর খেলাম কফালা খাওয়ার মতো এরকম অনেকে খাচ্ছে হিন্দুরা তো ঢালারে খাচ্ছে ভারতে মুসলিমরা অনেকে ফাঁসে করা শুরু করেছে পাঁচ লাখ টাকা রেখে দিলে মাসের মাসে পনেরো বিশ হাজার বা পঁচিশ হাজার তিরিশ হাজার যাই হোক একটা আসছে ফিক্সড ডিপোজিটে তেরো থেকে এনে পনেরো পার্সেন্ট পর্যন্ত আসছে ও বসে বসে খাচ্ছে এইরকম যদি কোনো জাতি বসে বসে খায় তাহলে সেই জাতি তো অকেজ কুড়ে হয়ে যাবে কোনো কাজের যোগ্য থাকবে না আল্লাহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আর বিভিন্ন রকমের যে পেশাগুলি রয়েছে সে কৃষিকাজই ওখানে এর মাধ্যমে মানুষকে কর্মট করতে চেয়েছে মেহনত করে খেতে বলেছেন আট ঘন্টা ডিউটি করে মেহনত করে খান আপনি আর বসে থাকবেন আর আরামে আপনার কাছে রুজি আসছে এইভাবে কোনো জাতি দাঁড়িয়ে থাকতে পারবে ধ্বংস হয়ে যাবে জাতি সুদের সবচেয়ে ক্ষতিকর দিক এটি একটি অনেকগুলি ক্ষতিকর ধ্বংসাত্মক দিক রয়েছে দুনিয়া আছে তার মধ্যে এটা একটা দিক আল্লাহর গজবই যেন সুদ সুদখোরদের উপর এক কথায় যে কোনো সমস্যা আসবে দিন দুনিয়ার সমস্যা বিশেষ করে দিনই সমস্যা সেই ক্ষেত্রে আলেমদের পরামর্শ নিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নিজে থেকে মন্তব্য করে দিলে হবে না দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আত্মার অমুর ও আদামুল আজালাহ ও আদাম তাসারফিল হকমে আলান্নাস যে কোনো বিষয়ে ধীর স্থিরতা অবলম্বন করা আবেগী হয়ে কোনো কথা আপনি পেশ করবেন না কোনো কিছু রিয়াকশনে আবেগী হয়ে জজবাতে এসে আবার কোনো কিছু একটা বলে দিলেন যেমন কাশ্মীরের সমস্যা আসলে দেখলেন না সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ বাংলা ভাষাভাষীরা বিশেষ করে বাংলাদেশের যুবক ভাইরা সোশ্যাল মিডিয়াতে মনে হচ্ছে যে জেহাদে সবচেয়ে সোচ্চার শুধু ওই কিসে কিবোর্ড জেহাদ যেটা হ্যাঁ। এইখানে ওদের জেহাদ আরে বাপরে বাপ অথচ ওদের ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে ফজরের নামাজের জেহাদ করতে পারেন রাফসের সাথে হারাম থেকে বাঁচার যে সোশ্যাল মিডিয়াতে নোংরা ছবি দেখতে হবে না হারাম থেকে বাঁচতে হবে এই জিহাদ করার তৌফিক নেই ওই ইমানি জজবা নেই জি বাপ মায়ের হক আদায় করা আত্মীয় স্বজনদের হক আদায় করা এইটুকু হক আদায় করতে পারেন না এইরকম বহু দোষ আর বহু অন্যায় জড়িত আর বড় বড় ফতুয়াবাজি জি না যে কোনো বিষয়ে আপনাকে কি করতে হবে ধীর স্থিরতার সাথে হুকুম লাগাইতে হবে বা আপনাকে পদক্ষেপ নিতে হবে তাড়াহুড়া না করা আজান মালান্নাস ব্যক্তি বা গোষ্ঠী বা দল বা সমাজের ওপর তাড়াহুড়া করে হুকুম না লাগিয়ে আসলে কথা রিয়াকশনে বলে তাড়াহুড়া করে হুকুম লাগানো তাড়াহুড়া করে আবেগী কথাবার্তা এগুলি হচ্ছে কাদের চরমপন্থীদের কাজ চরমপন্থীদের কাজ কাজের বেলা কিছুই করতে পারবে না আর কথা অনেক বড় বড় বলা আলাইহে আতা সাব্বাত যে কোনো মানুষের জন্য একজন মুসলিমের জন্য জরুরি যে যে কোনো বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করবে এর পরিণাম নিয়ে চিন্তা করবে জি মহান আল্লাহ বলছেন সুরা হুজরাতে ইয়া আমানু ইনজা আকুম ফাসকন বেনা বাইন ফাতা বেইয়ানো তোমাদের কাছে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফাঁসেক মানে গুনাগার নয় এখানে অজ্ঞাত পরিচয় চেনেন না একটা লোক জানা নাই যে ইমানদার লোক আর জানা নাই যে বেমান এটাও জানা নেই পজিটিভ নেগেটিভ কোনোটাই জানা নেই অজ্ঞাত পরিচয় লোক আসলো কোন একটা সংবাদ নিয়ে ফাতাবাইয়ান একটু তদন্ত করো এ বিষয়ে এই আয়াতের বিষয়ে একবারে আম ব্যক্তি জীবনের ক্ষেত্রে হইতে পারে আকিদার ক্ষেত্রে হইতে পারে পারিবারিক ক্ষেত্রে হইতে পারে সামাজিক ক্ষেত্রে হইতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে হইতে পারে সোশ্যাল মিডিয়াতে দেখে নিলে একটা কোন একটা রাষ্ট্রের বিরুদ্ধে কোন মুসলিম দেশের উল্টা একটা খবর দেখে দিল আর এমন ফতোয়া লাগে গেল ওরা কি মুসলিম নাকি কিচ্ছু নেই ওদের মধ্যে ইসলামের আজকাল এরকম করছে না কিছু নেই সব শেষ হাউজুবিল্লা হাউজুবিল্লা জাহান্নামে যাওয়ার কাজ করে বসে থাকলে হতে পারে এই খবর একেবারে ফলস জি হ্যাঁ, আজকাল যে সোশ্যাল মিডিয়ায় যে বিশাল এক রাজনীতি চলছে জি হ্যাঁ আল্লাহ এবং জুল অত্যাচার চলছে পারিবারিক আপনার পরিবার সম্পর্কে অনেকে আছে আপনার কাছে খুব হিতাকাঙ্ক্ষী আর দরদি এটা প্রকাশ করছে কিন্তু আসলে আপনার পরিবার দুশ্মন আপনার স্ত্রীর সাথে অত আপনার ছেলে মেয়ের সাথে তার বিদ্বেষ আছে শত্রুতা আছে মনে এমন কিছু ভরা আছে শৈতানি যার ফলে আপনাকে ভুল তথ্য দিল হঠাৎ করে তালাক তালাক তালাক না তাহলে এই আয়াত জীবনের অনেক ক্ষেত্র বা অনেক সব সব ক্ষেত্রকে সামিল তদন্ত করো আন্তসিবু কৌমাবে জাহালা না হইলে অজ্ঞতাবশত কোন একটি সম্প্রদায় বা কোন এক ব্যক্তি সম্পর্কে কোনো একটা কিছু করে ফেললে আর তোমাদের এই কৃতকর্মের কারণে অনতপ্ত লজ্জিত হইতে হইল পরে যখন হাকিকাতটা বুঝতে পারলেন আরে এই লোকটা সম্পর্কে আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল আর বলেছিলাম একেবারে খারাপ লোক এখন তো দেখলাম যে আমার কথা খুব ভুল কত লজ্জিত আপনি এখন আল্লাহর কাছে তবা করেন মানুষের হক নষ্ট করেছেন মানহানি করেছেন ওর আপনি ক্ষমা নেন ইত্যাদি ইত্যাদি যখন জানতে পারবেন যে কোন একটা সমস্যা আছে তখন তার সংশোধন বা তার ইসলা বা সংস্কারের পদ্ধতিটাও সহি হইতে হবে জি হ্যাঁ আপনি আপনার ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায় আল্লাহ না করে খারাপ হয় তো তাকে ঠিক করবেন না ঠিক করার জন্য আপনাকে চিন্তা করতে হবে না যে কি তরিকাতে ঠিক করা যেতে পারে না পিঠে পেটে দিলে কাজ হয়ে গেল হ্যাঁ এমন মার দেবো যে হাত পা ভেঙে দেবো যেমন কিছু মূর্খ লোকের আছে এমন মার দেবো না যে হাত পা ভেঙে দেবো হাত পা ভেঙে দেওয়াটাই যে সমাধান এটাকে কি আপনি বুঝতে পারছেন একটু ঠান্ডা মেজাজে চিন্তা করেছেন জি হ্যাঁ তো ইসলাম সংশোধনের তরিকাটা সম্পর্কে চিন্তা করতে হবে যে কোনটা তার জন্য উপযোগী হবে সবার জন্য সবটা উপযোগী নয় লাভের তরকিল মোয়ান্নাফা এমন নয় যে আপনি কঠোরতা অবলম্বন করবেন অথবা এমন কোন পদ্ধতি অবলম্বন করবেন যেটা এখানে উপকারী নয় অপকারী নবিশ্বাস বা শেরুয়াল আতনা ফের মানুষকে সুসংবাদ দাও ঘৃণা ছড়াইও না নবিস আরো বলেছে ইন্না বয়স তো ময়াসেরিন তোমাদেরকে সহজ করার জন্য পাঠানো হয়েছে তুব আসু আর তোমাদেরকে কঠিন করার জন্য পাঠানো হয়নি যে একটা জিনিসকে জটিল বানিয়ে দাও সহজ করার চেষ্টা করেন নবী করিম সাল্লাম ওই লোকটি যে লম্বা করে এমন লম্বা নামাজ পড়িয়ে এমামতি করেছিল সুরা কারা এসার নামাজে ধরিয়ে দিয়েছিল কি বলেছিলেন সাল্লাম ইন্নামিনকু মোনা ফিরিন তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা ঘৃণা ছড়ায় মানুষ পালিয়ে যাবে মসজিদ ছেড়ে সুর আবা কারা যদি এসা নামাজে ধরা বা ফজর নামাজে যদি ধরায় তাহলে জি হ্যাঁ সাহাবিদেরকে সতর্ক করেছেন ফমান আম্মান নাস ফালি ওখাফে যখন এমামতি করছো তখন হালকা করে করো কারো দুর্বল আছে কারো প্রয়োজন আছে আরো কোন সমস্যা আছে বৃদ্ধ আছে ইত্যাদি কিন্তু যখন একা একা পড়বে সারা রাত নামাজ পড়তে থাকো সারা রাত নামাজ পড়তে থাকো কেউ কিছু বলবে না তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে শরীয়তের নীতিমালা সালাফদের মানহাজের ওপর আছেন কি না এবং বিভ্রান্তিকর মানহাজ থেকে আপনি বেঁচে আছেন কি না এর জন্য বা সালাফদের মানহাজের অনুসরণের হেফাজত সালাফদের মানহাজের আপনি হেফাজতকারী কি না এটার জন্য জরুরি যে আপনি আলেম ওলামাদের সাথে উঠা বসা করে তাদের থেকে যথেষ্ট এলেম হাসিল করবেন প্রথমটা ছিল যে যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রত্যাবর্তন করবেন একটা সমস্যা হয়েছে আপনি নিজের সিদ্ধান্ত না দিয়ে আপনার চাইতে বড় আলেম আছেন যার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন আপনি যে এই বিষয়টাই কি করা যেতে পারে বা কি বলা যেতে পারে আর এটা হচ্ছে আপনাকে এলেম হাসিল করতে হবে বিশ্বস্ত জায়গা থেকে কোরআন সন্ন্যার ভালো আলেমদের কাছ থেকে এলেম হাসিল করতে হবে এবং এলেমের সম্বল আপনার কাছে থাকতে হবে এলেম নেই আর বড় বড় কথা না চলবে না ওয়াল ইস্তেমালি আরাহিম তাদের মতামতগুলি জানতে হবে এবং সালাফে সলেহিনদের লিখনই পড়তে হবে এবং যারা যুগে যুগে মুসলিহীন সংস্কারক ছিলেন তাদের জীবনী পড়তে হবে আপনাকে জীবনী পড়তে হবে ইম্মাই কেরামে আরব আবু হানিফা সাহেব মালিক আহমদ তাদের জীবনী পড়তে হবে শুধু একজনের না অন্ধ আপনি অনুসারী হয়ে যাবেন ইমাম ইবিন তাইমান রহমাল্লার জীবনী পড়েন আপনি হ্যাঁ এইভাবে ইমাম ইবুল কাইমের জীবনী পড়েন আপনি শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলীর জীবনী পড়েন আপনি শাহ ইসমাইল শহীদের জীবনী পড়েন বড় বড় আহিম্মাই কেরাম যারা কোরআন সোনার আলেম তাদের জীবনী পড়েন যে তারা কিভাবে জাতির সংশোধন করেছেন কিভাবে সেই যুগে যে সমস্যাগুলি চলি সেই সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন অনেকে আমাদের মধ্যে সহি আকিদার দাবিদার কিন্তু বড় বড় আলেমদের কিতাব পড়তে চাই না এটা একটা বড় রোগ এক শ্রেণীর আলেমদের মধ্যে আয়াত পড়ে নিল হাদিস পড়ে নিল ও নিজের মতো করে বুঝে নিল আর দিল ফতুয়া এই জন্য আমাদের দেশের ফতুয়াতে অনেক ভুল আছে সহিদার দাবিদার অনেকে তাদের ফতুয়াতে ভুলের কারণ এটা কিন্তু স্বাধীনভাবে ফতুয়া এই জন্য আমি বলি ভাইদেরকে যে বর্তমান যুগে অন্তত বেশি যদি না পড়তেও পারে এই বর্তমান বিংশ শতাব্দীর তিনজন পৃথিবীর সবচেয়ে বড় আলেম আল্লাহ শেখ আবদুল্লাহ বাদ রহমতুল্লাহ আলী সৌদি আরবের বিগত বড় মুফতি এবং আল্লামা শেখ মোহাম্মদ বিন সোহালে ওসাইম রহমতুল্লাহ আলী এবং আল্লামা শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন রহমতুল্লাহ তিনজনের কিতাব যদি পড়ে এবং তিনজনের ফতুয়াগুলিকে যদি মিলিয়ে দেখি করার সময় দলিল আছে প্রত্যেকটা ফতুয়াতে তাহলে অন্তত ফতুয়ার ক্ষেত্রে বিভ্রান্তি হবে আকিদায় তো বিভ্রান্তি হবেই না কারণ তিনজনই সহি আকিদার ফতুয়াতে আপসে তাদের বেশ কিছু মাসাইল ইখতলাফ থাকলে সেখানে কোনটা রাজে হইতে পারে কোনটা বেশি বলিষ্ঠ হইতে পারে অন্তত একজন মধ্যম শ্রেণীর আলেম এই সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু না পড়বে না কারো রেফারেন্স বরাত দেবে না আর নিজেই থেকে মুস্তাহিদ হবে এইখানে গিয়ে ভুলগুলি হয়েছে এখানে গিয়ে ভুল হয়েছে আর যদি এর নিচের হয় আপনাদের মতো অনেকে দু চার অক্ষর শিখলো এখান থেকে আর সোশ্যাল মিডিয়াতে যে বসে গেল ফেসবুকে আর এতে বইয়ে বসে গেল ইউটিউবে আর দিয়ে এক দিল একটা বিষয়ে ফতুয়া দিয়ে আরে ভাই আপনি কতটা কি জানেন আপনি আরবি ভাষাটা ভালো করে বুঝেন না আপনি তো আপনার এই কাজ নেই আপনার কাজ আপনার নিজেকে আলোকিত করা অন্যকে আলোকিত করবেন শুধু মৌলিক বিষয়গুলি আকিদের ক্ষেত্রে তৌহিদের বিষয়ে সুন্নাতের বেদাতের বিষয়গুলিতে কিন্তু খুঁটিনাটি ফতোয়া মাসাইলে ঢুকবেন না আপনি সালাফে সালহীন আর যারা মুসলেহীন সংস্কারক তাদের জীবনী চর্চা করা তাদের জীবনী চর্চা করলে অনেক কিছু শিখতে পারবেন বরং চরিত্রবান হইতে পারবেন আকিরাও সংস্কার হবে এবাদত সুন্দর হবে তাদের রঙে রঞ্জিত হওয়ার চেষ্টা করবেন এবং তাদের চরিত্রে চরিত্রবান হবেন আপনি তারা কিভাবে সমস্যার সমাধান দিতেন কেমন ভাবে তারা লোকজনকে উপদেশ দিতেন কেমন করে ভালো কাজের উপদেশ দিতেন অন্যায় কাজে বাধা দিতেন কোনো কিছু সম্পর্কে কিভাবে তারা একটা হুকুম আপনি সাদের করতেন তাদের জীবনীগুলো পড়া উচিত জি হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন সুরা ইউসুফের আয়াত নম্বর একশো এগারোতে এরশাদ করেছেন যে কাহিনীতে মানুষের শিক্ষা রয়েছে নিশ্চয় উলিল আলবাব নিশ্চয়ই তাদের কাহিনীতে কিসা কাহিনী মানে জীবনীতে তাদের যুগে সে ঘটনাগুলি ঘটেছে বা তাদের জীবনে যা কিছু হয়েছে এগুলিতে এই বরা মানে এবরাতন মানে শিক্ষণীয় বিষয় রয়েছে লে অলিল আলবাব কার জন্য জ্ঞানীদের জন্য তার আগে বলবো সালাহিনের আগে আম্বিয়া রসুলগণের জীবনী আম্বিয়ার অন্যান্য আম্বিয়ার জীবনের আগে সৈয়দুল মুরসেল মোহাম্মদ রসুল্লাহ জীবনী সিরাতুল নবী থেকে আপনার জীবনের অনেক কিছু শিখা রয়েছে অনেক কিছু শিখা রয়েছে নবীদের সিরাত থেকে অনেক কিছু শিখার রয়েছে মোসা আলি ইসলামের জীবনী পড়েন আপনি ইউসুফ আলি সালামের জীবনী পড়েন আপনি আইয়ুব আলি সালামের জীবনী পড়েন আপনি আপনার একটু অসুখ বিসুখ হওয়াতে আপনার হাহাকার অবস্থা আর আপনি অসন্তুষ্ট আপনার তকদিরের ওপর আইব আলি সালাম কিভাবে ধৈর্য ধরলেন ইউসুফ আলি সালাম কিভাবে ধৈর্য ধরলেন চিন্তা করেন নবীর ছেলে দাস চাকর জি হ্যাঁ মুসা আলি সালাম তার জীবনী দেখেন কিভাবে আল্লাহ রাবুল আলম তার হেফাজত করলেন আপনার আমার করতে পারেন না অনেক কিছু শিকার রয়েছে তো অত্যন্ত ব্যাপক আয়াত এটি লাকাদ কানাফি কাসাসহিম ইবরাতুল্লেউলিল আলবাব নিশ্চয় তাদের ঘটনাবলিতে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে সুতরাং একজন মুসলিম এ উম্মতের একজন ব্যক্তি আর ওম্মত আর ওম্মত সমস্ত মুসলিমরা কেমত পর্যন্ত যারা আসবে তারা হচ্ছে পুরো ওম্মত সুতরাং একজন মুসলিম এ উম্মতের যারা সালাফে সালেহীন বড় বড় আইমাই কেরাম শুরু করবে আম্বিয়া রসুলগণের পরে বা রসুল্লাহামের সিরাতের পরে সাহাবেকাবের সিরাত আরে অন্যান্য আইমাদের ওলামাদের সিরাতের আগে আউবাকার ওমার ওসমান আলীর সিরাত পড়বে জি সাহাবাইকারদের জীবনী পড়বে তাদের মাসলা মাসাইলে জানার দরকার হইতো তখন একজনের অন্ধ মোকাল্লেদ হইতেন অনুকরণ করতেন না যে বেশি জানে তার কাছ থেকে জেনে নিয়ে আমল করতেন আপনি উত্তরটা পাবেন না একজন সাহাবির একটা মাসলা জানার দরকার হইল নবী সাল্লাম ইন্তেকাল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চলে গেলেন আউ বাকারের কাছে বা তার আগে কোথাও আবু সাথে দেখা হয়ে গেল আবদুল্লাহ বিন ওমারের সাথে দেখা হলো এরা বড় বড় সাহাবাইকার মধ্যে বড় বড় আলেম তারা জিজ্ঞাসা করে নিলেন যদি পেয়ে গেলেন কারো কাছে এলেন যে রসুল্লাহাম এইরকম বলেছেন হয়ে গেল যদি না পেয়েছেন তাহলে আর কারো কাছে অমুকের কাছে চলে যাও অমুকের কাছে হইতে পারে এ সম্পর্কে এলেন এইভাবে তারা দিনের সমস্যার সমাধান নিয়েছেন তো এইভাবে মানুষ নিজের অজ্ঞতা দূর করতে পারবে এবং সালাফদের অনুসারী হইতে পারবে সালাফদের অনুসরণের হেফাজত করতে পারবে আর যারা বিভ্রান্ত করে ইসলামের নামে তাদের অনিষ্ট থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে আল্লাহ রব্বুল আলমের জন্য আমাদেরকে হকের ওপর কায়েম রাখেন এবং হক সম্পর্কে এলম হাসিল করা তৌফিক দান করেন সত্যকে জানার তৌফিক দান করেন সত্যের প্রতি আমল করা তৌফিক দান করেন আর সত্য হচ্ছে কোরআন হাদিস সত্য হচ্ছে কোরআন হাদিস ওহাই আর সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন তাই বলছেন শেখ সলে ফজানের শেষ বাক্যটা বলছি ফলে ইবরাত বিসওয়াব যেটা ঠিক সেটাই হচ্ছে আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনাকে ঠিকটা মানতে হবে এই ঠিকটা যার কাছে পান আমার কাছে যদি ঠিক পান আমার কাছ থেকে নেবেন আমার কাছে ভুলটা থাকে তো ছেড়ে দিয়ে গিয়ে আর কারো কাছে যদি ঠিকটা পান ওইটাই নেবেন কিন্তু স্পষ্ট হইতে হবে যে কোনটা ঠিক দলিলের ভিত্তিতে হক কোনটা ঠিক কোনটা আর হক সত্য সেটাই যেটা কোরআন সন্ন্যার পক্ষে কিন্তু কোরআন সন্না বুঝতে হবে বেফাহমি সালাফ সালাফদের চিন্তা চেতনা নিয়ে সালাফরা যেভাবে বুঝেছেন সাহাবিরা ইসলামটাকে কিভাবে বুঝেছেন তাবাইনরা ইসলামটাকে কিভাবে বুঝেছেন তাবা তাবাইনরা ইসলামটাকে কিভাবে বুঝেছেন ওইভাবে বুঝতে হবে আম্মান্নাস মাদা রসুল্লাহাম হহমুখতেউন অন্য অন্য লোকেরা রসুল্লাহামকে বাদ দিয়ে যারা আছে বা ছিল তারা কখনো কখনো ভুলও করেছে আর কখনো কখনো ঠিকও করেছে একজন মুফতি যখন ফতুয়া দেয় বা একজন মুস্তাহেদ যখন ফতুয়া দেয় বা একটা হুকুম বলে তখন আল মুস্তাহেদ ইউক্তি হয়েছি কখনো ঠিক করে কখনো ভুল করে তো ভুলটা জানার পরও মানবেন নাকি না যখন ভুল জেনে গেছি ছেড়ে দিয়ে যেটা ঠিক সেটার উপরে আপনি আমল সেটা মানবেন ফাই আকবাল সওয়াব সঠিকটা গ্রহণ করবেন কবুল করবেন ওয়াত্রকুল খাতা যেটা ভুল সেটা ছেড়ে দেবেন বড় আলেম কিন্তু ধরেন ফতুয়া দিয়েছেন যে ডিস্টেনি জায়েজ ডিস্টেনি বুঝেন তো জি হ্যাঁ ডিএকশন বলছে ডিএকশন জায়েজ বাকি অন্য অন্য বড় বড় আলেমরা বলেছেন না এটা হচ্ছে এটা জুয়া হারাম ধোকা সুতরাং জায়েজ নাই জি হ্যাঁ এইভাবে বহু মাসাইল আপনার সামনে আসবে বহু মাসাইল আসবে কেউ যদি আপনাকে বলে যে মিলাদুন্নবী জায়জ না কিন্তু সিরাতুন্নবীর মাহফিল করা জায়জ তা আপনাকে বিচার করা লাগবে না বলেন কথাটা তো চমৎকার রে মিলাদুন্নবী করেন এরা মিলাদ করে না কি করে সিরাত মাহফিল করে আজকাল নব্য বেদাতিরা এরকম বেদাত করা শুরু করেছে সিরাত মানে নবীর জীবনী চর্চা করা তো বারো রবিল আউ্বালে কেন সিরাত শিখবেন আপনি নবীর জীবনী শিখবেন যে কোনো সময় শিখেন আমরা জানো প্রতি সপ্তাহে প্রতি শনিবারে সিরাতনবীর আলোচনা করছি কিন্তু না বারো রবিউল মানে ওই দিন সিরতের আলোচনা করতে হবে আর বড় একটা মাহফিল ডাকতে হবে আর বড় বড় হুজুর আলেমদেরকে ডাকতে হবে আর সিরাতের আলোচনা করতে হবে ওই বেদাতে রংটা শুধু পাল্টিয়ে দেওয়া কালার পাল্টিয়ে দেওয়া সাইনবোর্ড পাল্টিয়ে দেওয়া বেদাত ওইটাই কেউ মিলাদুন্নবীর নামে করছে আর আপনারা সিরাতুলনবীর মাহফিলের নামে করছে আল্লাহ যেন আমাদেরকে বুঝার অফিক দান করেন এবং হককে বুঝে নিয়ে হকটা কবুল করার তৌফিক দান করেন সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন আর বাতিলকে বাতিল বই জানার তৌফিক দান করেন এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আরেন আল হক হাক্কান অরজুকনা তিবাহ ওয়ারেন আল বাতিল বাতিল অরজুকনা ইস্তিনাবাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন